এক হও মুসলিম এক হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় এক হও মুসলিম এক হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় একে হও মুসলিম এক হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় একে নবীর উম্মত মোরা একই আল্লাহর মোরা বান্দা সবাই একই হও মুসলিম একই হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় একই হও মুসলিম একই হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় আজি বলছে যারা কোরআন ছাড়িতে হবে না হলে পাকিস্তানে যেতে হবে আজ বলছে যারা কোরআন ছাড়িতে হবে না হলে পাকিস্তানে যেতে হবে আজ বলছে যারা কোরআন ছাড়িতে হবে না হলে পাকিস্তানে যেতে হবে তাদের মুখের জবাব দিতে তাদের মুখের জবাব দিতে আমাদের একে হতে হবে রে ভাই একে হও মুসলিম একে হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় একে হও মুসলিম একে হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় একে হও মুসলিম একে হও ভাই দলে দলে ভাগই যাচ্ছ কোথায় একই নবীর উম্মত মোরা একই আল্লাহর মোরা বান্দা সবাই একই হও মুসলিম একই হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় যে দেশে কুড়ি কোটি মুসলিম থাকে সেই দেশে মুসলিম কেন নীরবে যে দেশে কুড়ি কোটি মুসলিম থাকে সেই দেশে মুসলিম কেন নীরবে সব ভেদ এসব ভুলে যায় সব ভেদ এসব ভুলে যায় প্রতিবাদী কণ্ঠে কণ্ঠ মিলায় একে হও মুসলিম একে হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় একে হও মুসলিম একে হও ভাই দলে দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় একই হও মুসলিম একই হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় এক নবীর উম্মত মোরা একই আল্লাহর মোরা বান্দা সবাই একই হও মুসলিম একই হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় আজ যেদিকে দেখে শুধু শুনি হাহাকার মুসলিমদের প্রতি শুধু অবিচার আজ যেদিকে দেখি শুধু শুনি হাহাকার মুসলিমদের প্রতি শুধু অবিচার যেদিকে দেখি শুধু শুনি হাহাকার মুসলিমদের প্রতি শুধু অবিচার একই সাথে তুলিলে আওয়াজ একই সাথে তুলিলে আওয়াজ আমাদের বিজয় হবে নিশ্চয় একই ঘাও মুসলিম একই ঘাও ভাই দল দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় একে হও মুসলিম একে হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় একে হও মুসলিম একে হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় একে নবীর উম্মত মোরা একে আল্লাহর মোরা বান্দা সবাই একে হও মুসলিম একে হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় শেষ কথা সময় এসেছে আর ভেদে নয় মুসলিম মুসলিম মোরা ভাই ভাই সময় এসেছে আর ভেদাভেদ নয় মুসলিম মুসলিম মোরা ভাই ভাই সময় এসেছে আর ভেদাভেদ নয় মুসলিম মুসলিম মোরা ভাই ভাই সাইফুদ্দিন কয় ইমানলা ভাই সাইফুদ্দিন কয় ইমানলা ভাই এসো নবীর ঝান্ডা তলায় একে হও মুসলিম একে হও ভাই দলে দলে ভাগ যাচ কোথায় একে হও মুসলিম একে হও ভাই দলে দলে ভাগ যাচ কোথায় একে হও মুসলিম এক হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় একে নবীর উম্মত মোরা একে আল্লাহরে মোরা বান্দা সবাই একে হও মুসলিম একে হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায় একে হও মুসলিম একে হও ভাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথা